মানবতা সমাধান সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত বিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আহ্বান জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে চাচ্ছি কোরআন শরীফ আমাদেরকে কি দিবে কোরআন শরীফ থেকে আমরা কিভাবে হেদায়ত লাভ করব এই হেদায়ত লাভ করার পদ্ধতিটা কি আমরা বিগত অনুষ্ঠানগুলোতে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে কোরআন শরীফ থেকে হেদায়ত গ্রহণের আলো গ্রহণের আমাদের একমাত্র মাধ্যম হলো তাফসিরুল কোরআন এই তাফসির থেকেই আমরা জানতে পারবো যে কোরআন শরীফের কোন আয়াত আমাদেরকে কি দিতে চায় কোন আয়াত থেকে আমরা কি হেদায়ত লাভ করতে পারবো তো এই ধারাবাহিক আলোচনায় আমরা ইতিপূর্বে আপনাদের সামনে বলার চেষ্টা করেছি যে কোরআন শরীফের যে তাফসিরগুলো আমাদের সামনে আছে এই তাপসিরগুলো সাধারণত দুইভাবে বিভক্ত সেখানে কিছু তাপসির আমরা পাব যে তাপসিরগুলো রচিত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের হাদিস ভিত্তিক কেন্দ্র করে এবং কিছু কিছু তাপসির আমরা সেখানে পাব যেখানে মানুষের বুদ্ধিকে অগ্রাধিকার দিয়ে বা বুদ্ধির উপর ভিত্তি করে কেন্দ্র করে রচনা হয়েছে তো আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে বুদ্ধিভিত্তিক যেসব তাফসিরগুলো আছে সেই তাফসিরগুলো আবার দুই ভাগে বিভক্ত করা যেতে পারে যে কিছু কিছু তাফসির সেখানে আছে যে তাফসিরগুলো সম্পর্কে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই তাফসিরগুলো গ্রহণযোগ্য এবং সেখানে যুত সামান্য যেই দু একটা বিষয় বিবেচ্য আছে সেটা হলো যে সেখানে যে রেফারেন্সগুলো দেওয়া হয়েছে যে উদ্ধৃতিগুলো দেওয়া হয়েছে সে উদ্ধৃতিগুলো শুধু আমাদের দেখবার বিষয় আছে আর এক ধরনের তাফসির আকলের উপরে বুদ্ধির উপরে বিবেচনা করে রচিত হয়েছে সেই তফসিরগুলোতে এমন কিছু সমস্যা আছে যে সমস্যার কারণে সেই তাফসিরগুলো পুরাপুরি অগ্রহণযোগ্য অথবা সেখানে সামান্য কিছু রেখে বাকিটুকু আমরা অগ্রহণযোগ্য ঘোষণা করতে পারি বলতে পারি এবং সেই বিষয়টা হাইলাইট করতে পারলে চিনতে পারলে যে কোনো পাঠক কোরআন শরীফের এই আয়াত বুঝতে যে যে কোনো বিভ্রান্তি থেকে বাঁচতে পারবেন আজকে আমাদের এই বিষয়টা পরিষ্কার করে আলোচনা করার জন্য দর্শক শ্রোতাকে বোঝানোর জন্য আজকের স্টুডিওতে আমরা আলোচনার জন্য বেশ কয়েকজন ইসলামী ব্যক্তিত্বকে উপস্থিত করেছি আমি আপনাদের সামনে তাদেরকে পরিচয় করাই দিচ্ছি আমার ডাইনে উপস্থিত আছেন জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমনুল্লাহ বিন ইসমাইল মাদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এরপরে আমাদের সামনে উপস্থিত আছেন ডক্টর মুসলিহদ্দিন সালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের আলোচনায় তফসিবির রায় বুদ্ধির উপর ভিত্তি করে যেসব তাপসিরগুলো রচিত হয়েছে এই তাপসিরির ভিতরে যেই তাপসিরগুলো গ্রহণ করা যায় না অথবা গ্রহণ করতে আপত্তি অথবা বিচার বিবেচনার দাবি রাখে সেই বিষয়ে আমরা কিভাবে সেই তাপসিরগুলো জানতে পারবো অথবা কি কি বিষয়ে আমাদের সচেতনতা থাকলে সেই তাপসির পড়েও বিভ্রান্তির হাত থেকে বাঁচতে পারবো তো এই বিষয়ে আমরা প্রথমেই আহ্বান জানাবো মৌলানা আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবকে যে আমাদেরকে একটু বলবেন যে তফসিবির রায় যেগুলো গ্রহণ করা যায় না এইরকম যে তাফসিরগুলো আছে সেগুলো কিভাবে চেনা যাবে এবং সেগুলো থেকে আমরা কিভাবে উত্তরণ লাভ করতে পারব অবশ্যই যারা আমরা তাফসির পড়ছি বা পড়ব মনে করছি বা তাফসিরের মাধ্যমে শরিয়ত জানতে ইচ্ছুক তাদের জন্য এই দুইটা বিষয় জরুরি লক্ষণীয় যে তাফসির করা হয়েছে সেটা তার চিন্তা চেতনায় তাফসির যদি করে থাকেন আর সেটা যদি গ্রহণীয় না হয় তাহলে অবশ্যই আমাদের সেই তাফসির বর্জনীয় আমরা অবশ্য দুই একটা তাফসিরের গ্রন্থের নাম উল্লেখ না করে আমরা দুই একটা জায়গাও উল্লেখ করতে পারি যেখানে আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা এরকম জায়গায় কোনো তাফসির গ্রন্থ পড়লে সেগুলো বুঝে নেব যে এটা গ্রহণীয় নয় যেমন আল্লাহ তালা এক জায়গাতে বলছেন তোমরা সলা তাদাই করো তোমরা যেদিকেই মুখমণ্ডল করো না কেন সেদিকেই আল্লাহ রয়েছে এই আয়াতটা পেশ করে কোনো কোনো মুফাসের এই তর্জমা করেছেন যে যেই দিকে মুসল্লি মুখমণ্ডল করবেন সেই দিকে আল্লাহ রয়েছেন এর অর্থ হলো আল্লাহ সর্বত্র অথচ যেদিকে ইচ্ছা সেদিকে মুখ করে নামাজ তার নামাজ নামাজ হয়ে যাবে এবং একটা তারা দলিল পেশ করছে মাজিদের আয়াতকে যে এ দ্বারা প্রমাণ করে যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান অথচ তা একেবারেই নয় এই আকিদে কোনো সময় পোষণ করা যেতে পারে না একাধিক আয়াত একাধিক হাদিস প্রমাণ করে যে আল্লাহ তালা থাকেন সাধারণ পল্লীর একজন ইয়ে দাসী তাকে নিয়ে এসে সামনে পেশ করা হচ্ছে তাকে বলা হচ্ছে আল্লাহ কোথায় তখন একজন দাসী সাধারণ মহিলা পল্লী থেকে এসে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ তারপর তিনি বলছেন যে আমি কে তুমি কি চিনছো হ্যাঁ চিনছি আপনি হচ্ছেন মোহাম্মদ তখন আল্লাহ রাসুল তাকে একজন মোমেনা মহিলা বলে স্বাধীন করে দিলেন আজাদ করে দিলেন তো আমরা অবশ্যই তাপসিবির রায়ের ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকবো কেননা এটা আকিদের ব্যাপার জি আর আমরা তাফসির বিল মাসুর হাদিসের মাধ্যমে করণের মাধ্যমে তাপসির পড়বো এ ব্যাপারে আমরা শ্রোতা মন্ডলীর কাছে দর্শক মন্ডলীর কাছে একটা পেশ করতে পারি খুব গ্রহণীয় সুন্দর একটা তাফসির সেটা হচ্ছে তাফসির ইবনে কাসির জি তাফসির ইবনে কাসির আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা যদি পড়ি তাহলে তিনি হালকা একটা শব্দ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন এরপরে ওই শব্দের উপরে কিছু আসার পেশ করেছেন এরপরে ধারাবাহিকভাবে হাদিস পেশ করেছেন তার আরেকটা বড় খুবই গুরুত্ব যে প্রায় হাদিস গ্রহণকে না এ ব্যাপারে তিনি সুন্দর মন্তব্য করেছেন আমাদের সামনে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা তাফসিরের ক্ষেত্রে কোন তাফসিরগুলোকে চোখ কান বন্ধ করে এই যে গ্রহণ করে নেওয়া সেগুলো গ্রহণ করলে প্রকৃতপক্ষে আমাদের বিভ্রান্তিতে পড়ার সমূহ সম্ভাবনা এই ধরনের তাফসির আমাদের বাংলা ভাষাভাষীদের ক্ষেত্রে যদিও কিছু কিছু সমাজে প্রচলিত আছে আমরা প্রথমে আরবি ভাষার দিকে যাচ্ছি বিশেষ করে এখানে খুব সহজভাবে বলা যায় যে আকিদাগত দিক থেকে যেটা আমাদের ইসলামের মৌলিক বিশ্বাস তাই না আল্লাহ সম্পর্কে আমাদের যে সঠিক বিশ্বাস মূলত এটাই তো তাওহিদ বিশ্বাস একটি কাফের সঙ্গে মুসলমানের মূল বিশ্বাসের পার্থক্য হচ্ছে তাওহিদ বিশ্বাস এই যে একটা আগে একটা কথা প্রসঙ্গে এসেছে যে আল্লাহ সুবাহান হুয়া তালা সর্বত্র বিরাজমান এই বিশ্বাসটি কিন্তু পাশাপাশি একটি অন্য ধর্মের বিশ্বাস জি তাদের কথা হলো যে সর্বত্র বিরাজমান কিন্তু একটি মুসলিমের একজন মুসলমানের বিশুদ্ধ আকিদা হচ্ছে আল্লাহ সুবাহান তার সদৃশ কিছু নেই কিন্তু তার একটি জগৎ আছে এবং সেখানে তিনি অবস্থান করেন এবং সেখান থেকে তিনি সমগ্র সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করেন এবং এই পরিচয়গুলো আল্লাহ সুবাহান কোরআনের ভিতরে তিনি নিজেই দান করেছেন এবং স্পষ্টভাবে সাত জায়গায় আল্লাহ নিজের অবস্থানকেও উল্লেখ করেছে নির্দিষ্ট করেছেন সেটা কোথায় আরসের উপর তাই না এখন প্রথমত এই যে বাতিল আকিদা সম্পন্ন যে তাফসির আমরা এই ক্ষেত্রে কিছু বাতিল ফিরকার কথা বলতে পারি যারা আলুসুন্নাওয়াল জামায়াতের বিপরীত আকিদা পোষণ করে খারিজি রাফিজি মোতাজিলা এই ধরনের জাবরিয়া কাবরিয়া হ্যাঁ শিয়া এদের যে তাফসির গুলো আছে এক কথায় সবগুলো তাফসির তাফসির বাতিলার অন্তর্ভুক্ত এগুলো আহলে সুন্নাওয়াল জামাতের জন্য ভয়ঙ্কর এরপরে এখন এই বর্তমান সময় আরেক ফেতনায় আজিমা একটা বড় ফেতনা সেটা হচ্ছে কাদিয়ানি আকিদা যারা কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করে তারা তাদের নিজেদের মন গড়া কথাগুলোকে প্রতিষ্ঠিত করতে চায় যেটা হ্যাঁ। ইসলামের নামে চালাচ্ছে ইসলাম বিরোধী এই তাফসির গুলো সেগুলো বিরোধীরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সুফি যারা আছে সুফি সম্প্রদায় শব্দটা শুনতে ভালো তাদের আচার আচরণ দেখতে ভালো যে এরা একটু নিজেদেরকে আবৃত করে নিজেদেরকে তাদের কুঠুরির ভিতরে রেখে এই যে তারা একটু বেশি জিকির আজকার সাধারণ মানুষ মনে করতেছে সুবাহান আল্লাহ এদের কার্যক্রম কতই না ভালো কিন্তু দেখা যাচ্ছে যে এরা তাদের এই বাতিল চিন্তাগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করতেছে এবং সেগুলো মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে সুফিরাই সব তারা শুনছে তারা মানুষের অভাব পূরণ করতে পারতেছে আল্লাহ ইন্না আল্লাহে তারা তাদের মৃত্যু নাই তাদের ভয় নাই ফলে এখানে সুফি সম্প্রদায় কর্তৃক যে সমস্ত তাফসির রচিত হয়েছে এগুলো সাধারণ মানুষের জন্য গ্রহণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি বলবো এখানে প্রাচীন তাফসির কারকদের ভিতরে আল্লামা আর রাজি বিশাল বড় তাফসির রচনা করেছেন রাজির এবং রাজি নামে অথচ এই বিশাল তাফসিরের ভিতরে আপনি সব পাবেন বিজ্ঞান পাবেন ফিলোসফি পাবেন দর্শন পাবেন ইতিহাস পাবেন পৃথিবীর সৃষ্টি আদি রহস্য সব কিছু পাবেন আর ওলামা মাসায় কাহলে সুন্নাওয়াল জামাতের ঐক্যমত হলো যে আপনি এই গ্রন্থের ভিতর সবই পাবেন তবে একটি জিনিস পাবেন তাফসির কোরআনের যে মূল অর্থ আবেদন এটিই পাবেন না অথচ এটাই তাফসির সুতরাং কেউ যদি সাধারণ জ্ঞান অর্জন করার জন্য তাফসির আর রাজি পাঠ করে করতে পারে কিন্তু সেখানে তারও পদস্খলন ঘটার যথেষ্ট যেটার উপরে সুদৃঢ় বিশ্বাস করা কিন্তু আকিদায় সহিহার শর্ত তাই না যে তিনটি বিষয়কে কেন্দ্র করে তাও হিদ তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ সুবাহান ওয়া বিশ্বাস করা তাই না অথচ এটাকেই তারা অস্বীকার করে আল্লাহর কোন ইচ্ছা শক্তি নেই আল্লাহ কাউকে জান্নাত দিতে পারবে না নাম দিতে পারবে না তাহলে আল্লাহর কাজটা থাকলো কি তাই না ফলে এই যে ব্যক্তিগুলো এরা বিভ্রান্ত এদের তাফসির পড়লে আল্লাহ সম্পর্কে তাদের মৌলিক ধারণা নষ্ট হয়ে যাবে এই তাফসির আহমদুল্লাহ আমরা যে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছি আমাদের শ্রোতাদের সামনে তো আমরা এখন আমাদের সময় হয়ে গেছে একটু বিরতিতে যাওয়ার জন্য আমরা একটু বিরতিতে যাচ্ছি একটু পরেই আবার ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M-U-S-L-I-M. I'm so blessed to be with them so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm known and Islamically. Everywhere I see, even on TV. People talking trash about the way I be. But what they all hate is if we get great. Cause we're the only ones with our heads on straight. Don't ever frown in your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M. I'm so blessed to be with blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আমরা বিরতির পরে আবার ফিরে এসেছি আপনারা আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা রক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা ডক্টর আহমদুল্লাহর কাছ থেকে যে বিষয়টা অত্যন্ত ক্লিয়ারভাবে আমাদের কাছে চলে আসছে যে যেই সব তাফসিরগুলো বাতিল ফেরকা কর্তৃক রচিত হয়েছে অথবা যেই মুফাসের তার ভিতরে বাতিল আকিদার সংস্রব রয়েছে সেই সব তফসিরে স্বভাবতই এমন কিছু তথ্য থাকতে পারে এমন কিছু সিদ্ধান্ত থাকতে পারে যে সিদ্ধান্তগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলবে না কিন্তু উনি হয়তো সেই কথাটাকে অত্যন্ত যুক্তিকতার সাথে অথবা চাতুরতার সাথে উপস্থাপন করেছেন যেটা সচেতন পাঠক না হয়ে পাঠ করতে গেলেই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তো সেই বিষয়টায় আমরা এবার মাদানী সাহেবের কাছে একটু জানতে চাইব যে কি কি সচেতনতাটা আমাদের এখানে গ্রহণ করার দরকার অথবা কী কী সাবধানতা অবলম্বন করলে আমরা সেই সব বিভ্রান্তির হাত থেকে সহজে বাঁচার একটা পথ পাব আমরা জানি যে রোগ হওয়ার পরে চিকিৎসা করার চেয়ে রোগের আগেই যদি প্রোটেকশন দেওয়া যায় ওটা উত্তম ওটা উত্তম পদ্ধতি তো আমরা এক্ষেত্রে তাফসিরের ক্ষেত্রে প্রথম প্রোটেকশন যেটা মনে করব যে ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা আগে থাকতে হবে বিশেষ করে সাহাবা কেরাম সম্পর্কে তাদের মর্যাদা সম্পর্কে এমন কোনো মুফাসের আছেন যিনি সাহাবাই কেরামদের সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যেটা খুবই আপত্তিকর বিশেষ করে জলিলুল কাদর সাহাবি মাজলুম ওসমান দুন নুরাইন রাজি আল্লাহ তালানহু তার সম্পর্কে মন্তব্য এটা একটা অত্যন্ত আপত্তিকর বিষয় যে উসমান দুন নুরাইন রাজি আল্লাহ তালানহু তার ফাজাইল এবং মানাকেব তার ফজিলত তো অনস্বীকার্য এবং মুসলিম জাহানের এই দিগন্ত উন্মোচিত যে বিজয় সে বিজয় উসমান জন্নুরাইন রাজি আল্লাহ তালাহুর হাতে হয়েছে আবদুল্লা বিন সাবা এবং তার অনুসারীদের দ্বারা তিনি আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত এবং তিনি শাহাদত বরণ করলেন নির্মমভাবে হ্যাঁ। ইহুদি মুনাফেক বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করলো এমনকি তিনি শাহাদত বরণ করার পরে ওসমান জন্নুরাইন রাজি আল্লাহ তালাহুকে বাকিউল গারকাতে দাফনও করতে দেওয়া হয়নি তারা দেয়নি তো এই সাহাবি সম্পর্কে দেখতে পাবো আমরা কিছু তাফসির পড়লে কিছু মন্তব্য আছে আবার কোন কোন তাফসির পড়লে দেখতে পাই যে খোদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে মন্তব্য আছে একজন মুফাসের তিনি রসুলকে যে আল্লাপাকে ইস্তেকভার করতে বললেন তো দেখা যাচ্ছে কোন মুফাসের বলছেন রসুল সাল্লাহ সাল্লাম তার মানে হ্যাঁ, এই যে আকল দিয়ে অন্তর্ভুক্ত করে ফেলতে এই যে আকলানি হ্যাঁ, হ্যাঁ। এটাকে আকলানি বলা হয় তো এই আকলানি বা চিন্তাবিদ মানুষ তো আসলে ইসলাম বুদ্ধির উপরে ভিত্তি করে শুধু বুদ্ধির উপরে ভিত্তি করে তো চিন্তা তো আসলে ইসলামে তো চিন্তার কিছু নেই কারণ ইসলামের শরীয়ত আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে রসুল সাল্লাম প্রচার করেছেন রসুল তো ইসলাম কমপ্লিট পূর্ণাঙ্গ করে দিয়েছে এখন এই ইসলামের বিশেষ করে আকিদার বিষয় নিয়ে যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে সেখানে পদস্খলন ঘটাটা খুবই স্বাভাবিক বর্তমান আধুনিক বিশ্বে অনেক তাফসির দেখতে পাচ্ছি কিছু তাফসির লিপিবদ্ধ আছে আবার কিছু এমনি মৌখিক অংশবিশেষ অংশবিশেষ খণ্ড বিশেষ তাফসির করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তো মাদানী সাহেব যে বিষয়টা আপনি শ্রোতাদের সামনে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা কি কি সাবধানতা অবলম্বন করবো এখানে আমার মনে হয় যে একটা উসুল থাকার দরকার যে ধরেন এক হাজারটা বিষয়ে সমস্যার সৃষ্টি হতে পারে এখন একটা পাঠক এক হাজারটা বিষয় মুখস্থ করে জানি জেনে বুঝে তারপরে উনি তফসিল পড়তে যাবেন এটা তো একটু কঠিন হয়ে যেতে পারে তো এই বিষয়টা আমার মনে হয় যে একটু সহজ করে যেমন তাফসির এমনি কাসিরটা আমি পড়লাম তাফসির এমনি কাসিরটা পড়লে আমার ইসলাম সম্বন্ধে কোরআন সম্বন্ধে একটা মৌলিক ধারণা হয়ে গেল অথবা এর চেয়ে যদি আর একটু সহজ পড়তে চাই তাহলে তাইসিরুল কালিমিল মান্নান ফি তাফসির কালামির রহমান একটা ছোট তাফসির আছে একটা নীতিমালা থাকার দরকার আমাদের কাছে যে তাহলে পাঠক সহজে মৌলিক বিষয়টা জানলে তাহলে ওই তফসির এসে বিভ্রান্তি থেকে সহজে উত্তরণ হতে পারে উত্তরণ হতে পারে এক নম্বর বিষয় হলো যিনি তাফসির করবেন আর যিনি তাফসির শুনবেন জি যিনি করবেন এবং শুনবেন উভয়ের জন্য হলো আহলে সুনাল জামাতের আকিদাটা কি জি আকিদা সম্পন্ন হবে প্রথমে তার সেটা আকিদা না জানলে তো সে মুসলিম হয় না ত্রুটিপূর্ণ হ্যাঁ। পাঠকেরই আকিদা আমি যদি আল্লাহ আসমা সেফাত পর্যন্ত আমার জ্ঞান ওয়াজা মালাকু সাফফান সাফফা বড় নেতা বড় আলেম বড় মুফাসসির আল্লাহ তাআলা কে লিয়ে হারকত করনা মুহাল হ্যায় তাফসির লিখে দিলেন সোজা এটা কি বাংলায় বলেন আমাদের আল্লাহ তাআলার জন্য লড়াছড়া করা পাঠককে তাহলে প্রথমে তার জানতে হবে তার এই প্রশ্নটা অন্তত পক্ষে আচ্ছা, উনি কি বাতিল আকিদার মুফাসির আমি ওইদিকে যাচ্ছি না আমি ওইদিকে যাচ্ছি না আমি যাচ্ছি আকিদা তার ভালো কিন্তু জ্ঞান নেই যেহেতু আমাদের দেশে আকিদার চর্চা নাই আর ভিন্ন দেশে বহু ধরনের আকিদার মিশ্রণে তারা চলে গেছেন সত্যিকার আহলুসুল জামাতের আকিদা হলো আল্লাহ পাক আসবেন কোরআনে আছে ওয়াজা আর রব্বুকাল মালাক সাফন সাফা আল্লাহ কিভাবে আসবেন তা আমরা জানি না লাইসা কামিসলি সেই তিনি কেমন তা যেরকম জানি না তিনি কিভাবে আসবেন তাও আমরা জানি না সোজা কথা তিনি আসবেন এখন বিবেকের মধ্যে আমি আগেই রাইখে দিছি তা হারাকাত মহাল হয় কাজে মানে এটাকে করতে পারেন না স্থানে থাকতে পারেন না জড় পদার্থের নাই নাকি এটাকে রূপক করতে নিয়েছেন সবাই পড়ছে ওয়াসিয়া কুরসি আরদ সিংহাসন যেহেতু রাজনীতির তাফসির সুতরাং যেখানেই সুযোগ পাইছি সেখানেই সিংহাসন সেখানে আল্লাহ রাজত্ব অথচ হাদিসতে হইলো <laughs> তারপরে সুফিবাদী তফসির এদ্রেব্য আসাকাল হাজার যেহেতু ওনারা খালি আর দেল ভাবেন এদ্রেব তুমি তোমার জেকেলের লাঠি দিয়া তোমার এই পাথর দেলকে মারো তফসির ইশারি আর কি এমনি সিনার তফসির বুয়াল এমনি সিনা উনি তো সুফি ছিলেন আচ্ছা আহলে সুন্নল জামাতের আকিদাটা কি জি এইটা যিনি প্রথম ঠিক মতো না জানলেন তিনি তাফসির করে যেন বিভ্রান্ত না হন তিনি যেন তাফসির করতে না যান আর যিনি তাফসির করবেন তার জন্য শুধু একটা কথা বলবো যেটা এমন কাইম জাউজিয়া আর সওয়ায়ক আল মুরসালের মধ্যে বারবার উল্লেখ করেছেন আল মোতাবাদেন আর এমন তাইমিয়া বলেছেন যে আল মাহানার এই দুইটা জিনিস তাকে লক্ষ্য করতে হবে আরবি ভাষার কোন শব্দের কোন অর্থটা সরাসরি আরবেরা বোঝে জি ইসনাইল জি আরবের অর্থ কি বুঝছে এটা তাহবিল মাজাজি অর্থ নেওয়ার সুযোগ যেগুলো নেওয়া হয়েছে এমনি যেমন মাজাজ বলতে কিছু নেই কোরআনে এটা যেটা বললে সোজা বোঝো ওটার নাম মাজাজ না তুমি মাজাজের সুযোগ মানে হ্যাঁ, আর দশটা বিকৃতি ঘটাবা তুমি এটার কোনো পথ বন্ধ এখানে বাতিল আকিদের একটা শব্দ বাদ গেছে কিন্তু যারা এই যে ফালসাফা ফিলোসোফার এরাও কিন্তু কোরআনের ব্যাখ্যা করার ক্ষেত্রে অত্যন্ত ডেঞ্জারাস অবস্থার হ্যাঁ, বহু ক্ষেত্রে আল্লাহ রসুলের মজেজা কোরআনের বিভিন্ন আয়াতগুলোকে তারা ওই যে রূপকতার অর্থগুলোকে পরিহার করেছেন আর শাহুল ইসলাম ওস্তাদ তিনি বলেছেন যে শব্দের সরাই মানা কি তোমার সেটা আগে জানতে হবে যেটা আমরা আগেই বলেছি কোরআনের তাফসির কি হাদিস তাফসির কি দুইটা জিনিস সামনে নিয়ে যদি মফাসের তাফসির করতে বসেন আকিদা ঠিক আছে আরবেরা শব্দের তাকাজা কি বোঝে আর শরীয়তের মানা কি নিয়ে হয়েছে তিনটা সামনে নিয়ে যেন মোফাসের তাফসির করতে বসেন আর যিনি তাফসির পড়বেন তিনি যেন আকিদতা প্রথম ঠিক রেখা তারপরে যেন তাফসিরটা পড়েন আমাদের যারা পাঠক হবেন তফসিরে যারা পাঠক হবেন প্রিয় দর্শক শ্রোতা যারা তফসিরের পাঠক হবেন তাদের জন্য মৌলিক কিছু নির্দেশনা থাকার দরকার সেই বিষয়ে আমাদের ডক্টর মুসিলুদ্দিন আলোচনা করেছেন আমাদের ডক্টর আহমদুল্লাহ সে বিষয়ে ইঙ্গিত করার চেষ্টা করেছেন তা আমি মনে হয় যে এখানে আপনাদের আলোচনা সুবিধার্থে একটা পয়েন্ট এনে দিতে পারি সেটা হলো কোরআন শিফ একটা আয়াত আপনি তফসিল করতেছেন বলতেছেন সেই জায়গায় হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এই আয়াতের জন্য কি বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে কোরআন শরীফ নাজেল হয়েছে উনি এই আয়াত সম্পর্কে আমাদের কি বলেছেন এটা আর দুই নম্বর হলো যে সাহাবিরা এই কোরআন শরীফের আয়াত আমাদের সামনে বাস্তব করে দেখে গেছে তো এই বাস্তব নিরিখে ওনারা এই আয়াতের কি অর্থ দিয়ে গেছেন এই দুইজনের কথার সাথে কোনো মুফাসেরের কথা যদি না মিলে তাহলে আমরা আমরা বুঝতে পারবো যে এটা ওই তফসিরবির রায় ওই রকমের বুদ্ধিভিত্তিক তফসির যে তফসিরটা গ্রহণযোগ্য না আর যেই বুদ্ধি খাটিয়ে তফসির করেছেন এমন তফসির যে হয়তো আগে ছিল না এখন সে তফসির ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু সেই তফসিরটা মহানবী সাল্লা ইসলামের কথার অথবা সাহাবিদের কথার বিপরীত হচ্ছে না অথবা সেটার সাথে মিলে যাচ্ছে যদি এই ধরনের কথা হয় এই ধরনের তাপসির হয় তাহলে আমরা সহজেই বলতে পারবো যে এই রকম বুদ্ধিভিত্তিক তাপসির আকলের উপর নির্ভর করে তাপসির যা রচিত হয়েছে সেটা গ্রহণযোগ্য সেটা নিতে পারি এখানে কিন্তু আরেকটু কথা আছে সম্পূর্ণ কিন্তু আমরা বর্জন করবো না দুই এক জায়গায় অনিচ্ছাকৃত ভুল হতে পারে অজানাতেও হতে পারে তো হাজার হাসান যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা গ্রহণ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আমাদের হাতে সময় থাকলে এই বিষয়টা আমরা আরো ক্লিয়ার করতে পারতাম আমরা দর্শকদেরকে অনুরোধ করব যে এই ধরনের অনুষ্ঠান বিস টিভি বাংলায় নিয়মিতভাবে অনুষ্ঠিত হতে থাকবে আপনারা পিস টিভি বাংলার পর্দায় চোখ রাখুন এই বিষয়ে আমরা ক্লিয়ার ধারণা পেয়ে যাব এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হওয়ার জন্য কোরআনের আলোকে আলোকিত হওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই আশা রেখে আপনাদের পিস টিভি দেখার অনুরোধ রেখে আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আমা ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে